এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে জীবনটা করে দিল শেষ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে এযুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে এযুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে জীবনটা করে দিল শেষ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ এযুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে এযুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে জীবনটা করে দিল শেষ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ নাইট ক্লাবে ডিস্কো নাচে তোমার আমার বোন রাত বারোটায় প্রেমিককে দেয় গোপনে ফোন নাইট ক্লাবে ডিস্কো নাচে তোমার আমার বোন রাত বারোটায় প্রেমিককে দেয় গোপনে ফোন নাইট ক্লাবে ডিস্কো নাচে তোমার আমার বোন রাত বারোটায় প্রেমিককে দেয় গোপনে ফোন কিছু বললে হায় তখনই রেগে যায় কিছু বললে হায় তখনই রেগে যায় কিছু বললে হায় তখনই রেগে যায় চেঁচিয়ে বলে এটা স্বাধীন দেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে জীবনটা করে দিল শেষ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ যুবতী যুবক পার্কে বসে কত যে ছন্দে গাইছে গান করছে সবই মনের আনন্দে যুবতী যুবক পার্কে বসে কত যে ছন্দে গাইছে গান করছে সবই মনের আনন্দে যুবতী যুবক পার্কে বসে কত যে ছন্দে গাইছে গান করছে সবই মনের আনন্দে লেখাপড়া ছেড়ে দিয়ে বাবা মাকে ফাঁকি দিয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে বাবা মাকে ফাঁকি দিয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে বাবা মাকে ফাঁকি দিয়ে প্রেমে পরে সব বই করছে শেষ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে জীবনটা করে দিল শেষ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ মদ গাজা সকল নেশাই করছে কিশোর ছেলে খুন দর্শন রাহা জানি করছে সুযোগ পেলে মদ গাজা সকল নেশাই করছে কিশোর ছেলে খুন দর্শন রাহা জানি করছে সুযোগ পেলে মদ গাজা সকল নেশাই করছে কিশোর ছেলে খুন দর্শন রাহা জানি করছে সুযোগ পেলে ছাত্র অস্ত্র হাতে নানান নেশাই মেতে ছাত্র অস্ত্র হাতে নানান নেশাই মেতে ছাত্র অস্ত্র হাতে নানান নেশাই মেতে ধরেছে গুন্ডা আমার বেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে এ যুগের মেয়ে ছেলে পার্কে সিনেমা হলে জীবনটা করে দিল শেষ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে ঘোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে গোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে গোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে গোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে গোলাটে দেশের পরিবেশ ও বন্ধুরে গোলাটে দেশের পরিবেশ প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত